তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তোমার বিরহে কাঁদে এই ধরনীর সবই তোমার বিরহে কাঁদে এই ধরনীর সবই তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তোমার বিরহে কাঁধে এই ধরনীর সবই তোমার বিরহে কাঁধে এই ধরনীর সবই তোমারই আগমনে ফুটেছিল ফুল তোমার প্রেমে গেছিল শত বুলবুল তোমারই আগমনে ফুটেছিল ফুল তোমার প্রেমে গেছিল শত বুলবু তোমায় পেয়ে উঠেছিল তোমার পেয়ে উঠেছিল ধরাই নতুন রবি তোমারি বিরহে কাঁদে এই ধরনের সবই তোমারি বিরহে কাঁদে এই ধরনের সবই তুমি চলে গেছ দূরে হে প্রিয় নবী তুমি চলে গেছ দূরে হে প্রিয় নবী তোমার বিরহে কাঁদে এই ধরনীর সবই তোমার বিরহে কাঁদে এই ধরনের সবই তুমি বিনে দিনের রবি নিভু নিভু করে বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে তুমি বিনে দিনের রবি নিভু নিভু করে বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে তুমি বিনে দিনের রবি নিভু নিভু করে বীর মুসলিম এখন ঘুমায় অলস ভরে শকুনের কালো থাবা ঘিরেছে গগন মুমিনের রক্তে ভেজা পৃথিবী কান শকুনের কালো থাবা ঘিরেছে গগন মুমিনের রক্তে ভেজা পৃথিবী কান তুমি বিনে সংসারে তুমি বিনে সংসারে আসবে না শান্তি তোমারি বিরহে কাঁদে এই ধরনীর সবই তোমারি বিরহে কাঁদে এই ধরনীর সবই তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তোমার বিরহে কাঁদে এই ধরনের সবে তোমার বিরহে কাঁদে এই ধরনের সবে তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তুমি চলে গেছো দূরে হে প্রিয় নবী তোমার বিরহে কাঁদে এই ধরনের সবে তোমার বিরহে কাঁধে এই ধরনীর সবই তোমার বিরহে কাঁধে এই ধরনীর সবই তোমার বিরহে কাঁধে এই ধরনীর সবই